আবু মুসা রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন একবার সূর্যগ্রহণ হলো তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম ভীত অবস্থায় উঠলেন এবং কিয়ামত সংঘটিত হবার ভয় করছিলেন অতপর তিনি মসজিদে আসেন এবং এর পূর্বে আমি তাকে যেমন করতে দেখেছি তার চেয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম রুকু ও সাজদা সহকারে সালাত আদায় করলেন আর তিনি বললেন এগুলো হলো নিদর্শন যা আল্লাহ পাঠিয়ে থাকেন তা কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না বরং আল্লাহ তালা এর মাধ্যমে তার বান্দাদের সতর্ক করেন কাজেই যখন তোমরা এর কিছু দেখতে পাবে তখন ভীত অবস্থায় আল্লাহর জিকের দোয়া এবং ইস্তেকফারের দিকে ধাবিত হবে